মরার পরে পাবি রে তুই শান্তি সুখের ঘর মন রে তুই একবার পাকলে মা পড় মরার পরে পাবি রে তুই শান্তি সুখের ঘর মন রে তুই একবার পাকলে মা পড় যেদিন আমি সবার থেকে হয়ে যাব জুদা আমার কি তো কর্মের হিসাব নেবে যখন খোদা যেদিন আমি সবার থেকে হয়ে যাব জুদা আমার কি তো কর্মের হিসাব নেবে যখন খোদা কি জবাব দিবি সে থাই কেমন হবি পা মন রে তুই একবার পাকলে মা পড় মরার পরে পাবি রে তুই শান্তি সুখের ঘর মন রে তুই একবার পাকলে মা পড় দুনিয়াদারি বাড়ি গাড়ি সবই পড়ে রবে ইমান আমল সঙ্গের সাথী হবে তোর কবরে দুনিয়াদারি বাড়ি গাড়ি সবই পড়ে রবে ইমান আমাল সঙ্গের সাথী হবে তোর কবরে হাসর মিজান পুলসে রাতে কেমনে হবি পার মন রে তুই একবার পাকলে মা পড় মরার পরে পাবি রে তুই শান্তি সুখের ঘর মন রে তুই একবার পাকালে মা পড় নেক আমল করিলে পরে আল্লাহ খুশি হবে নেক আমল করিলে পরে আল্লাহ খুশি হবে আসমানের ফেরেস তারা তোমার তারে দোয়া চাবে নেক আমল করিলে পরে আল্লাহ খুশি হবে আসমানের ফেরেস্তা তোমার তারে দোয়া চাবে নবীজি করবে সাফায়েত হাসরের ময়দান মন রে তুই একবার পাকলে মা পড় মরার পরে পাবি রে তুই শান্তি সুখের ঘর মন রে তুই একবার পাকলে মা পড় বন্ধ তালা খুলে যাবে জান্নাতেরি দুয়ার রেদুয়ান ফেরেস্তা করবে আহ্বান এসো গো ও মেহমান হুর গেলে মান করবে ইস্তেকবাল জান্নাতে তোমার একবার পাকালে মা পড় মরার পরে পাবি রে তুই শান্তি সুখের ঘর মন রে তুই একবার কলে মা পড় দুনিয়া মেহেনো তের জায়গা কবর শোবার ঘর আখেরাত আরামের জায়গা পাবে হাজারো নিয়ামত দুনিয়া মেহনতের জায়গা কবর সোবার ঘর আখেরা তারা মের জায়গা পাবে হাজারো নিয়ামত দুনিয়া হলো বনার জায়গা আখেরাত চলার পথ মন রে তুই একবার পাকলে মা পড় মরার পরে পাবি রে তুই শান্তি সুখের ঘর মন রে তুই একবার পাকালে মা পড় এম এসামাদ তোর কি হবে মরার পরে গোরে ইমানটাকে রাখ রে তাজা বীর কলমা পড়ে এম এসামাদ তোর কি হবে মরার পরে গোরে ইমানটাকে রাখ রে তাজা বীর কলমা পড়ে কলমা হবে গোরের বাতি নামাজ চাবি জান্নাতে মন রে তুই একবার পাকলে মা পড় মরার পরে পাবি রে তুই শান্তি সুখের ঘর মন রে তুই একবার পাকলে মা পড় মরার পরে পাবি রে তুই শান্তি সুখের ঘর पाकल माँ पा